আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন আবাদ ইউনিভার্সাল ভিশনের প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন রমাদানের তিরিশ আসরের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার আলোচ্য বিষয় হল হব্বুল্লহ আল্লাহর ভালোবাসা ভালোবাসার যিনি স্রষ্টা ভালোবাসার যিনি রূপকার ভালোবাসার যে যার অবদান তিনি তো হলেন আল্লাহ রব্বুল আলমিন খালেকুকুল্লে সেই সব জিনিসের তিনি তো স্রষ্টা তিনি ভালোবাসা সৃষ্টি করেছেন মহাব্বাত সৃষ্টি করেছেন সৃষ্টি করে সেই মহাব্বাত আমাদের কাছে দাবি করেছেন তবে ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে প্রথমে হয়েছে তারপর বান্দার পক্ষ থেকে ভালোবাসা আল্লাহর দিকে গিয়েছে কারণ আল্লাহ বলেছেন সুর আল ইদা আয়াত নম্বর চুয়ান্ন ফাসাউফায়াতিল্লাহু হেব্বু হুম হেব্বু না অর্থাৎ মুসলিমদেরকে বলেছেন তোমরা যদি তোমাদের দিন ত্যাগ করো তাহলে আল্লাহ এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন প্রথমে আল্লাহর ভালোবাসা তারপর আল্লাহ তাদেরকে ভালোবাসলে ওয়ুহেব্বু না তারাও আল্লাহকে ভালোবাসবে ভালোবাসা আসলে প্রথমেই আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার প্রতি আসে তো সেই ভালোবাসা মানুষদের মধ্যে কারা পেয়েছেন সেটাও আল্লাহ বলেছেন সবার আগে আল্লাহর ভালোবাসা পেয়েছেন আল্লাহ নবীগণ যেমন আল্লাহ বলেছেন অত্যাখাজাল্লাহ ইব্রাহিম খালিলা আল্লাহ ইব্রাহিমকে তার আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করেছেন সৌরা আন্নিসা একশো পঁচিশ নম্বর আয়াত খালিল বলা হয় ওই অন্তরঙ্গ বন্ধুকে যার ভালোবাসা হৃদয়ের পরতে পরতে অনুপ্রবেশ করে তখন আর তার কোনো কর্মের জন্য তাকে ভালোবাসা হয় না তার ব্যক্তি সত্তার জন্যই ব্যক্তি হিসাবে তাকে ভালোবাসা হয় শুধু ব্যক্তিটাই আমার কাছে প্রিয় তার কি গুণ আছে কি নেই সেদিকে আর দৃষ্টি থাকে না এই পরম ভালোবাসাকে বলা হয় আরবিতে আল খুল্লাহ সেখান থেকে আল খালিল অত্তাখাজ ইব্রাহিম খালিল আল্লাহ ইব্রাহিমকে তাঁর আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করেছেন নবী সাল্লাম বলেছেন খালিলেন আল্লাহ আমাকেও খালিল রূপে তাঁর আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করেছেন যেমন আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করেছিলেন ইব্রাহিম আলি ইসাল্লামকে এহাদেশটি ইমাম আল হাকিম তাঁর আল মোসাদরা গ্রন্থে বর্ণনা করেছেন আল্লাহ তালা কোনো ফেরাউনকে ভালোবাসা দিয়েছেন বা তিনি কোনো নমরুদকে ভালোবাসেন এই জাতীয় কোনো বক্তব্য কোরআনে নাই তিনি নবীদেরকে ভালোবেসেছেন সবচেয়ে তাঁর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং ইব্রাহিম আলি ইসাল্লাম এই দুজনের বিষয়েই কোরআন এবং সহিসন্যায় আল্লাহর প্রিয়জন হিসেবে উক্তি করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ কাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর সবচেয়ে অনুগত বান্দাবান্দি যাদের হৃদয় জগৎ আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ যাদের জীবনের একটি মুহূর্ত কাল আল্লাহর সন্তুষ্টির বাইরে যারা যাপন করেন না আল্লাহ তাদেরকেই ভালোবাসেন এবং তাদেরকেই আবার আল্লাহকে ভালোবাসতে তৌফিক দান করেন আল্লাহর ভালোবাসা পাওয়ার মতো এত সৌভাগ্য পৃথিবীতে আর কারণেই আমরা কোরআনে যদি বিচরণ করি আমরা দেখব আল্লাহ কাদেরকে ভালোবাসেন সমগ্র কোরআন পড়লে আমরা দেখব আল্লাহ কি বলছেন ইন্নআল্লাহিবুল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন এই যে রমাদান মাস তাকোয়ার মাস এই তাকোয়া যদি আমরা অর্জন করি অর্থাৎ আল্লাহর আক্রোশ থেকে শাস্তি থেকে বাঁচবার জন্য একটা আত্মরক্ষামূলক ব্যবস্থা যদি আমরা গ্রহণ করি গুণাবর্জন এবং তার আদেশ নিষেধ পালন তিনি যা নিষেধ করবেন সেটা বর্জন করব যা আদেশ করবেন তা অর্জন করব পালন করব এটাই হলো তা কোয়া এটাই হলো আল্লাহর শাস্তি থেকে বাঁচার উপায় এবং আল্লাহর জান্নাত পাবার এটাই একমাত্র উপায় আল্লাহ কাদের ভালোবাসেন কিনদের ভালোবাসেন একজন মানুষ সে অনেক বড় শিল্পপতি হোক বাসের সুপার পাওয়ার কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু আল্লাহ তাদের ভালোবাসবেন না সে অনেক বড় বিজ্ঞানী হতে পারে তাই বলে আল্লাহ তাকে ভালোবাসবেন না তাকে মোত্তাকি হতে হবে আন্নাল্লাহ মোত্তাকিন তোমরা জানো যে আল্লাহ মোত্তাকিনদের সাথে আছে একজন বিরাট বংশমর্যাদার অধিকারী তাতে কি যায় আসে বিরাট জমিদার সে বিরাট ইতিহাস ঐতিহ্যের মালিক ধনৈশ্বর্যের মালিক কিছু যায় আসে না এগুলোর কারণে সে আল্লাহর ভালোবাসা পাবে না ইন্নআল্লাহিন আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন যে যত বেশি তাওবাকারী আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ থেকে দূরে সরে যায় আবার ফিরে আসে আবার ফিরে আসে দাউদ আলাইসালামের আল্লাহ প্রশংসা করেছেন নেমাল আব্দু ইন্নাহু আউয়াব সে কতই না উত্তম বান্দা সে বারবার তাওবা করে আসলে আমরা প্রতিদিন বহু বহু বার শতবার ডেলি তো আবার মুখাপেক্ষী কারণ প্রতি মুহূর্তে আমাদের পাপ হচ্ছে আল্লাহ থেকে দূরত্ব তৈরি হচ্ছে অর্থাৎ প্রতি মুহূর্তে তাও বারো প্রয়োজন হচ্ছে এজন্যই নবী হন রসুল হন আল্লাহর অলিয়া উলিয়া হন সাহাবি হন তাবি হন যেই হন না কেন তবা তার জন্য অপরিহার্য এই জন্য সুরাল হুজুরাত আল্লাহ বলেছেন অমাল্লাম ইয়াতুবফা যেই তবা করবে না সে জালিম যারা এই তবা করবে না তারা সব জালিম কারণ মানুষের নেচারটা এরকম যে মানুষ প্রতি মুহূর্তে আল্লাহ থেকে দূরে সরছে আল্লাহর কোন নাফরমানি করে ফেলছে আল্লাহর বিরাগ ভাজন হওয়ার মতো কোনো কাজ করে ফেলছে অতএব তহবা তো প্রতি মুহূর্তে প্রয়োজন নবী সাল্লাহ সাল্লাম তাই বলেছেন কুল্লকুম খত্তাউন অখাইরুল খত্তাইন তাউয়াবুন তোমরা সবাই অত্যন্ত পাপি খুব বেশি তোমরা পাপাচার করো আর এই পাপীদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা বেশি বেশি তওবা করে যে যত বেশি তওবা করবে পাপীদের মধ্যে সে তত উত্তম আমরা কে পাপি নই সবাই পাপ করি যার যার অবস্থানে যেখানে আল্লাহ বলেছেন ইবনা আদম ইজামা জাকরতনি সাকরতানি ওই জামা নাসিতানি কাফরতানি আদমের ছেলে মেয়ে যখন আমাকে স্মরণ করো তখন আমার সুক্রিয়া আদায় করলে আর যে মুহূর্তে আমাকে ভুলে থাকলে তুমি আমার কথা স্মরণে নেই তোমার ওই বিস্তৃতির মুহূর্তটা তুমি আমার সাথে কুফরি করলে তাহলে গুণা কিভাবে হয় না আমি আল্লাহকে ভুলে থাকলে ওটা কুফুরি আল্লাহ বলছেন কুফরির গুণায় লিপ্ত যখন আল্লাহকে স্মরণ করলাম না এক বন্ধুকে একজন জিজ্ঞাসা করলো যে যখন রাস্তা জ্যাম থাকে তুমি বাসা থেকে অফিসে যেতে কতক্ষণ সময় লাগে সে বলল জ্যাম থাকলে বাসা থেকে অফিসে যেতে আটশো তাজবি লাগে আমার কি সুন্দর অভিব্যক্তি আটশো তাজবি মানে আটশো বা সোহান আল্লাহ পড়তে হয় আমার বাসা থেকে অফিসে যেতে যখন জ্যাম থাকে আটশো মিনিট বলেনি আটশো সেকেন্ড বলেনি আটশো তাজবি লাগে আর যখন জ্যাম থাকে না তখন দুশো পঞ্চাশ তাজবি লাগে তার এই উত্তরটি সারা পৃথিবীর মানুষের জন্য আর বিশেষ করে ঢাকাবাসীর জন্য একটা শিক্ষণীয় বিষয় মানে জ্যামটাও একটা বিরাট কর্মে রূপান্তরিত করতে পারি যদি তাজবি পড়তে পারি আল্লাহ আকবর জ্যামে বসে কাজ কি সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ পড়তেছি আর দুনিয়া আখেরাত মালামাল হয়ে যাচ্ছে আমার খালি ধন ভান্ডার পরিপূর্ণ হয়ে যাচ্ছে জ্যামটাও একটা রহমত যদি জ্ঞান দিয়ে ইমান দিয়ে কাজে লাগানো যায় সে বলতে পারতো যে আমার বাসা থেকে অফিসে যেতে জ্যামের সময় আটশো মিনিট লাগে সে বলল আটশো তসবি লাগে তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসেন আপনি বিরাট গায়ক নায়ক গায়িকা নায়িকা আল্লাহ ভালোবাসবেন মোটেও না যারা নেতা হন তাদের আল্লাহ খুব ভালোবাসেন কোথাও নাই যারা অনেক টাকার মালিক এদেরকে আল্লাহ ভালোবাসেন মোটেও না নেতাদেরকে যদি আল্লাহ ভালোবাসতেন তাহলে ফেরনকে ভালোবাসতেন নেতাদের বাদশাদের রাজা বাদশাদের ভালোবাসলে নমরুদ কত বড় বাদশা ছিল তাকে ভালোবাসতেন কিন্তু আল্লাহ তো তাকে মেরে দিলেন ফেরাউনকে নিত লোহিত সাগরে নাকানি চুবানি খাইয়ে একেবারে সলিল সমাধি করিয়ে দিলেন আল্লাহ ভালোবাসেন ইন্নআল্লাহ তাও বাকারীদের ভালোবাসেন ইউহিবুল মতত হিরিন যারা পবিত্র যারা পাক দেহ পবিত্র মন পবিত্র আল্লাহ ওদের ভালোবাসেন আপনি আমি পবিত্র হলে আল্লাহর ভালোবাসা পাব অপবিত্র মানুষকে আল্লাহ ভালোবাসেন না সিরকের অপবিত্রতা কুফর নেফাকির অপবিত্রতা বস্তুগত নাপাক অপবিত্রতা গায়ে মেখে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না হারাম খাওয়ার অপবিত্রতা ভিতরে রেখে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না ইহেবুল মত তহিরিন আল্লাহ পবিত্রদের ভালোবাসেন ইহেবুল সাবিরিন যারা আল্লাহর বিপদ আল্লাহর পক্ষ থেকে আগত বিপদে কঠিন অটল অবিছল থেকে বিপদের মোকাবেলা করে আল্লাহর উপর যারা রুষ্ট হয় না আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেয় না বিপদে পড়ে অবিচল থাকে দিনের উপর সুখে দুঃখে উৎসাহে উদ্দীপনায় অথবা ক্লান্তির মুহূর্ত সর্বাবস্থায় সে আল্লাহ দিনের উপর সব্বার হয়ে থাকে অত্যন্ত সবরকারী হয়ে থাকে আল্লাহ ওদেরকে ভালোবাসেন যারা আল্লাহর উপর ভরসা করে ট্রাস্ট রাখে আস্থা রাখে আল্লাহ তাদের ভালোবাসেন প্রিয় দর্শক আমরা বুঝতে পারছি আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের কি লাগবে এগুলি ভালোবাসার পাত্র অনেকে মনে করেন আল্লাহ আমাকে না ভালো না বাসলে এত টাকা পয়সা দিয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক আমি অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসেন এটা তো কাপের বা ইমানদের কথা কাফির বেইমানরা মুমিনদেরকে বলতো গরিব মুমিনদেরকে বলতো নাহানু আকসার আউলাদা হমা নাহানবি মোয়াজাবিন আমাদের সন্তান তোমাদের চেয়ে বেশি আমাদের সম্পদ তোমাদের চেয়ে বেশি অতএব আল্লাহ কি তোমাদের ভালোবাসেন তোমরা গরিব খেতে পাও না সব দিক থেকে দুর্বল এতে কি বোঝা যায় যে আল্লাহ তোমাদের পছন্দ করেন না পছন্দ করলে তোমাদেরকে ধনী বানাতেন নওয়াজবিল্লাহ বরং আল্লাহ আল্লাহর প্রিয়জনদেরকে দুনিয়ার সম্পদ থেকে তেমনি অনেক সময় দূরে রাখেন যেমন কোনো রুগীর চিকিৎসক বা তার শুভানুধ্যায়ী ব্যক্তি রোগীকে তার কুপথ্য থেকে দূরে রাখেন দুনিয়ার সম্পদ অনেকের জন্য কুপথ্য এই জন্য তার অভিভাবক তাকে ওই কুপথ্য থেকে বাঁচিয়ে দেন যাতে তার ক্ষতি না হয়ে যায় প্রিয় দর্শক আল্লাহর ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় ধন আল্লাহ যদি কাউকে একবার ভালোবাসেন আর কোনো শাস্তি নেই তার তার শাস্তি মকুব করণে হাকিমে আল্লাহ তালা ইহুদি খ্রিস্টানদের একটি উক্তি আমাদেরকে শুনিয়েছেন সুরাল ময়দার আঠারো নম্বর আয়াতে অকলত ইহুদি আর খ্রিস্টানরা বলে আমরা তো আল্লাহর পুত্র ও আল্লাহর প্রিয়জন আল্লাহ প্রশ্ন করছেন তোমরা আল্লাহর প্রিয়জন তো আল্লাহর প্রিয় হলে তো আর আল্লাহ কোনো আজাব দেন না অথচ ইহুদি খ্রিস্টানদের উপরে কত আজাব আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয়েছে ইহুদিদেরকে বানর বানিয়েছেন আল্লাহ শুকুর বানিয়ে দিয়েছেন আল্লাহ শাস্তি দিয়ে কত রকমের আজাব তাদের উপরে হয়েছে তো আল্লাহর প্রিয়জন হলে তো আল্লাহ শাস্তি দিতেন না তোমাদেরকে এই আয়াত থেকে সুর আলমায়দের আঠারো নম্বর আয়াত থেকে আলমায়কেরা বলেছেন যে ইন্দাল হাবিব আল্লাহ হাবিবা কোন প্রিয়জন তার প্রিয়জনকে শাস্তি দেয় না এটা নিয়ম নাই তো আল্লাহর ভালোবাসা এমন এক নিয়ামত আল্লাহ যদি কাউকে ভালোবেসে ফেলেন একবার আর কোনো শাস্তি তার জীবনে নেই দুনিয়াতেও না আখেরাতেও না এখন সেই ভালোবাসার দাবিদার তো আমরা সবাই কম বেশ সব ইমানদারি মনে করে আমি আল্লাহকে খুব ভালোবাসি কিন্তু এটা দাবি দাবির পক্ষে দলিল লাগবে আল্লাহর ভালোবাসার দলিল কি কোরআনে করিম আল্লাহ বলেছেন সুরা আল আল ইমরান আয়াত নম্বর একত্রিশ কুল ইন কুন্তুম তোহেব্বন আল্লাহ বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো যদি দাবি করো তাহলে আল্লাহকে ভালোবাসার অপরিহার্য একটা সিমটম আলামত হলো ফাত্তাবিউনি তোমরা আমার অনুসরণ করো কারণ আল্লাহ প্রেমের পথের রাহবার পথিকৃত পথ প্রদর্শক হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যিনি মক্কাকে ভালোবাসেন তিনি তো কোনো পথিকৃত রাহবার থেকে মক্কার পথ জেনে সেই পথে চলবেন নাকি মক্কাকে যিনি ভালোবাসেন তিনি ইংল্যান্ডের দিকে রওনা দেবেন কোনোদিনও না যে যাকে ভালোবাসে সে তাকে পাওয়ার ওই কি পথ কি সেই পথ নির্দেশক থেকে সেটা জেনে সেই পথ ধরবে সে তো আল্লাহর ভালোবাসার পথটি জানেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এ রাস্তা তার উপর নাজিল হয়েছে কোরআন সুন্দর মাধ্যমে পুরো কোরআন হলো আল্লাহ প্রেমের রোড ম্যাপ সেই রোডম্যাপ ধরেই আল্লাহর ভালোবাসার পথে এগুতে হয় এই জন্য উনি আমার পিছিয়ে পিছিয়ে চলো তাহলে কি হবে ইউ হবে বুকুমুল্লাহ যদি মোহাম্মদুর রসুল্লাহর জীবন আচার লাইফ স্টাইলকে তোমরা অনুসরণ করো তার মতো লাইফ এনজয় করো তার মতো জীবন যাপন করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন আর আল্লাহর ভালোবাসা পেলে আমরা যে বলেছি একটু আগে যে আল্লাহর ভালোবাসা পেলে সব গুণা মাপ আর কোনো গুণা নাই আল্লাহ আকবার এই আয়তের শেষাংশ আল্লাহ বলছেন ওয়াক জনুবাকুম আল্লাহর ভালোবাসা যদি একবার পেয়ে যাও এই ধন যদি একবার সৌভাগ্যে আসে কপালে জোটে তাহলে সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ কফুর রহিম আর আল্লাহ তো ক্ষমাশীল দয়াশীল বটেই আজকের এই যুগে আমরা কত গুণা করি আমাদের গুণা প্রযুক্তি দিয়ে গুণা করি অনন্ত গুণাগার আমরা আমাদের গুনার কোনো হিসাব নিকেশ নেই এমনি এক যুগে চেষ্টা করে যদি আল্লাহ তালার ভালোবাসা পেতে পারি আল্লাহ নবীর অনুসরণ করে তাহলে তো গুনা মাপ পেয়ে গেলাম আল্লাহ আকবর এই জন্য ওলামারা বলেছেন ইন্দাল সে আল্লাহ তাদুর মাল মাহাব্বা আল্লাহর মহাব্বত পেলে গুনায়ও কোনো ক্ষতি করতে পারে না কারণ গুনায় ক্ষতি করবো কেমনে গুনা তো মাপে হয়ে যাবে আল্লাহর প্রিয়জনের কোনো গুণে আল্লাহ ধরবেন এই জন্য বদরের যোদ্ধাদেরকে আল্লাহ বলেছেন এ মালু মা সেই যা মনে চায় করো আজকের পরে আর তোমাদের কোনো গুণা নাই বদরের যুদ্ধে অংশ নিয়ে এমন এক সৎ কাজ করেছ আল্লাহ আকবর আল্লাহ তাদের মনোজগৎ জেনে ফেলেছেন যে তারা কেমন আল্লাহর মহাব্বতের হৃদয়কে ভরপুর করে নিয়েছে যাও আজকে এরপরে এই মারু মাসি তুম কাদ গফর তুলকুম যা ইচ্ছা করো আমি মাফ করে দিলাম আল্লাহ কিভাবে বলছেন আল্লাহ রসুলহু আহাক্কু আইন আল্লাহ আর আল্লাহ রসুলেই উপযুক্ত যে মানুষরা তাকে সন্তুষ্ট করবে এখানে আইউর্দু হুমা বলেন নাই যে আল্লাহ আল্লাহ রাসুলকে সন্তুষ্ট এই দুইজনকে সন্তুষ্ট করা বেশি উচিত আল্লাহর আল্লাহ রাসুল এই দুইটা বলে বলছেন আইউর্দু এক বছরের সর্বনাম ব্যবহার করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুল দুজন এমন যে তাকে খুশি করা উচিত কাকে অর্থাৎ আল্লাহকে যে খুশি করলো সে রাসুলকে খুশি করলো রাসুলকে যে খুশি করলো আল্লাহকে সে খুশি করলো দুজনের মুরাদ উদ্দেশ্য চাওয়া পাওয়া এক হয়ে গেছে আল্লাহ যা চান রাসুল তাই চান রাসুল যা চান আল্লাহ তাই চান অতএব যে আল্লাহকে ফলো করলো যে রাসুলকে ফলো করলো সে আল্লাহকে ফলো করলো যে রাসুলের অনুকরণ করলো সে আল্লাহকে অনুকরণ করলো আর এই অনুকরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আর দ্বিতীয় কোনো তরিকা নেই পৃথিবীতে অমুক তরিকা তমুক তরিকায় আল্লাহর প্রেম পাওয়া যাবে কোনোদিনও নয় একমাত্র তরিকায় মোহাম্মদ মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আর এই ভালোবাসা যার কপালে এক ধুলিকণা পরিমাণ যদি জুটে যায় সমস্ত গুণা তার ক্ষমা হয়ে যাবে অতএব আসুন না কেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবন তারা অনুসরণ করে তার আদর্শ অনুসরণ করে আমরা জীবন যাপন করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন এই রমাদান মাসে আজকের এই আসর এখানে শেষ করলাম সুবাহানকাল্লাহ হামদিক আসাদু আল্লাহ ইলাহান্ত আস্তাকুর ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত